মানুষ জন্ম দেওয়ার ঝামেলাও আছে সন্তান জন্ম দেওয়ার অনেক কষ্টও আছে এই ঝামেলা এবং কষ্ট মানুষ বরণ করে নেই শুধুমাত্র যৌন আকর্ষণের কারণায় যদি যৌন আকর্ষণ থাকত না তাহলে মানুষ সন্তান জন্ম দেওয়ার ঝামেলা মাথা পেতে নিত না সন্তান জন্ম দেওয়ার কষ্ট বরণ করে নিত না শুধুমাত্র যৌবনের তারণায় মানুষ সন্তান জন্ম দেওয়ার ঝামেলা বরণ করে নেয় সন্তান জন্ম দেওয়ার কষ্ট সন্তান লালন পালন করার কষ্ট বরণ করে নেয় এই হল একটা রহস্য যে রহস্যের কারণে আল্লাহ মানুষকে পুরুষ এবং নারী দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছে আরেকটা রহস্য হল আল্লাহ যে দুনিয়াতে মানুষকে পালাক্রমে পাঠাচ্ছেন অকারণে নয় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আমি দুনিয়াতে মানুষ পাঠাচ্ছি পালাক্রমে তাদের আমল তাদের কার্যকলাপ পরীক্ষা করার জন্য যেমন একায়েতে বলেন ওয়ালিয়াস্তাকলিফাকুম ফিল আর্ড ফায়ানজুরা আল্লাহ তাকরাবুল আলামিন দলে দলে পালাক্রমে দুনিয়াতে মানুষ পাঠাচ্ছেন তোমাদেরকে পাঠাচ্ছেন তোমাদের কার্যকলাপ পরীক্ষা করার জন্য তোমাদের আমল পরীক্ষা করার জন্য ভালো আমল করো না খারাপ আমল করো কার্যকলাপ ভালো করো না খারাপ করো এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাচ্ছেন এবং পরীক্ষার বিভিন্ন পদ্ধতি রয়েছে আল্লাহ মানুষকে কিভাবে পরীক্ষা করবেন এর মধ্যে পরীক্ষার একটা পদ্ধতি হল মানুষের মধ্যে একদল নারী থাকবে আর একদল পুরুষ থাকবে নারীর দেহেও যৌবন থাকবে পুরুষের দেহেও যৌবন থাকবে নারীর যৌবনের আকর্ষণ হবে পুরুষের সাথে মিলিত হওয়ার পুরুষের যৌবনের আকর্ষণ হবে নারীর সাথে মিলিত হওয়ার কিন্তু আল্লাহ তক্রাবুল আলমিন পারস্পরিক বিপরীত লিঙ্গের মিলন সর্বাবস্থায় বৈধ করে দিয়েছেন পশু জানোয়ারের জন্য মানুষের জন্য সর্বাবস্থায় বৈধ নয় শুধুমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমেই নারী পুরুষের মিলনকে আল্লাহ বৈধ করেছেন বিবাহ বন্ধন ছাড়া মানুষের নারী পুরুষের মিলনকে আল্লাহ হারাম সাব্যস্ত করেছেন এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন তুমি হালাল উপায়ে মিলতে যাও না হারাম উপায়ে মিলতে যাও এজন্য হাদিস শরীফের উল্লেখ আছে হজরত রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আমার যে উন্মত তার শরীরের দুইটা অঙ্গ সম্পর্কে গ্যারান্টি দিতে পারবে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারব একটা অঙ্গ হল তার লজ্জাস্থান আর একটা অঙ্গ হল তার জিব্বা জিব্বার দ্বারা হারাম খাদ্য খাবে না জিব্বার দ্বারা হারাম কথা বলবে না আর লজ্জাস্থানকে হারাম উপায়ে উপভোগ করবে না এ মর্মে আমার যে উম্মত গ্যারান্টি দিতে পারবে আল্লাহর রাসুল বলেন আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারব কাজেই আল্লাহ মানুষকে পুরুষ এবং নারী দুভাগে বিভক্ত করেছেন যত হেকমতের কারণে যত রহস্যের কারণে যত কৌশলের কারণে এর মধ্যে আরেকটা কারণ হল পরীক্ষা করবেন মানুষকে মানুষের নারী এবং পুরুষকে যে তোমরা বিবাহ বন্ধন এ আবদ্ধ হওয়ার মাধ্যমে মিলিত হও না বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই মিলিত হও এটা আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন এক দলকে করেছেন পুরুষ আর এক দলকে করেছেন নারী আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ ফকরবুল আলমিন মুমিন মুসলমান পুরুষদেরকে বলেন হজরত রসুল করিম সাল্লু আলহিমকে সম্বোধন করে বলেন আপনি মুমিন মুসলমান পুরুষদেরকে বলে দিন হে রসুল করিম সাল্লাহ্লাম আপনার উন্মতের মুনি মুসলমান পুরুষদেরকে বলে দিন তারা যেন চক্ষু সংযত রাখে তাদের লজ্জাস্থান সংযত থাকবে এ আয়াত পবিত্র কোরআনের সুরায় নূর এর তিরিশ নম্বর আয়াত সুরায় নূর এর তিরিশ নম্বর আয়াত আয়াতে আল্লাহ বলেন হে রাসুল আপনার মুসলমান উন্মতের পুরুষদেরকে বলে দিন তারা যেন চক্ষু সংযত রাখে তারা যেন চক্ষু হেফাজত করে তাহলে তাদের লজ্জাস্থান সংযত থাকবে হেফাজতে থাকবে আয়াতের ব্যাখ্যায় মুফাসিরিন কেরাম লিখেছেন চক্ষু সংযত রাখার ব্যাখ্যা হল ভিন্ন নারীকে অবাধে দেখো না পর নারীকে তুমি কুদৃষ্টিতে কামুক দৃষ্টিতে দেখবে না পর নারী ইসলামী শরীয়তের পরিবেশায় ওই সমস্ত নারীদেরকে বলা হয় যাদেরকে একটা পুরুষের জন্য শরীয়তের বিধান মতো বিয়া করা বৈধ হয় যে পুরুষের সাথে যে নারীর বিয়া হালাল এই পুরুষের জন্য এই নারীটা পরনারী পরনারী ভিন্ন নারী যেমন চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনের বিয়া হালাল নাকি চট্টগ্রামে হারাম আছে খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের বিয়া হালাল মামাতো ভাইয়ের সাথে ফুফাতো বোনের বিয়া হালাল ফুফাতো ভাইয়ের সাথে মামাতো বোনের বিয়া হালাল বড় ভাই মারা গেলে দেবরের সাথে বাবির বিয়া হালাল বড় বোন মারা গেলে দুলাবাইয়ের সাথে শালির বিয়া কি বলেন হালাল যাদের সাথে যাদের বিয়া হালাল বিয়া না হওয়া পর্যন্ত তাদের সাথে তাদের পর্দা রক্ষা করা ফরজ এই পর্দা রক্ষা করার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন চক্ষু সামলাইয়া রাখো অবাধে দেখবা না শরীয়ত সম্মত কারণ ছাড়া একজন ভিন্ন পুরুষ একজন ভিন্ন নারীকে দেখবে না শরীয়ত সম্মত কারণ ছাড়া একজন ভিন্ন নারী একজন ভিন্ন পুরুষকে দেখবে না তাহলেই তোমাদের পুরুষদের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজতে থাকতে পারে সুরায় নূরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে বলেছেন চক্ষু সামলাও তোমাদের চরিত্র হেফাজতে থাকবে একত্রিশ নম্বর আয়াতে মুসলমান নারীদেরকে বলেছেন তোমাদেরও চক্ষু সামলাও তোমাদের সতীত্ব হেফাজত প্রশ্ন হল পুরুষের চুকের সাথে তার চরিত্রের সম্পর্কটা কি নারীর চুকের সাথে তার সতীত্বের সম্পর্কটা কি এই প্রশ্নের জবাব পরিষ্কার বুঝে আসবে হজরত রসুল করিম সাল্লাহ সাল্লামের একটা হাদিসের মর্ম ভালো রকম স্মরণ থাকে হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন জিদা ছয় প্রকার বেবিচার ছয় প্রকার প্রথম প্রকার জিনার নাম চোখের জিনা দ্বিতীয় প্রকার জিনার নাম মুখের জিনা তৃতীয় প্রকার জিনার নাম কানের জিনা চতুর্থ প্রকার জিনার নাম হাতের জিনা পঞ্চম প্রকার জিনার নাম পায়ের জিনা ষষ্ঠ প্রকার জিনার নাম লজ্জাস্তানের জিনা হাদিস শরীফে রাসুল জিনা কত প্রকার বলেছেন ছয় প্রকার আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা মাত্র ছয় নম্বর তারে জিনা মনে করে শুধু জিনাকে এই জিনা মনে করে এর আগের পাঁচটাকে সাধারণ মুসলমানেরা জিনাই মনে করে না বরং একটা দল অতীতকালে বাংলাদেশের গদিতে ক্ষমতাসীন ছিল এই দলের এক নেতা কয়েকদিন আগে এক জাতীয় পত্রিকায় বিবৃতি দিয়েছে নারীদের হেজাব পড়লে নারীদের পর্দা রক্ষা করলে দেশের উন্নতির কাজ করা যাবে না কাজেই দেশের উন্নতি সাধন করতে হলে নারীরা পর্দা ফেলে দিয়ে পুরুষের কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে অথচ এই দলটাই একসময় বাংলাদেশের গদিতে ছিল এবং আইন পাশ করেছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম যে দল গদিতে থাকাকালে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম আইন পাশ করল এই দলের নেতা পত্রিকায় বিবৃতি দিল যে দেশের উন্নতি করতে হলে পর্দা করলে চলবে না পর্দা লঙ্ঘন করতে হবে দেশের উন্নতির জন্য কাজেই এদের কাছে জিজ্ঞাসা করতে হয় তোমাদের ইসলাম থেকে আমদানি করেছ যে দলের রাষ্ট্র ধর্ম ইসলাম সে দল যদি বলে নারীদের পর্দা রক্ষা করা চলবে না তাহলে তাদের ইসলামের রূপ রেখা নাকি আমাদের জানা আছে তাদের ইসলাম আমদানি করেছে থেকে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সাম্প্রতিককালের একজন তৃতীয় সন্তান তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতিকে সামনে রেখে একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন এটার নাম গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম এই গ্লোবালাইজেশন বইয়ে এর লেখকের নাম মৌলানা ইয়াসির নদীন মৌলানা ইয়াসির নদীন গ্লোবালাইজেশন বইয়ে বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন যে বক্তৃতায় বুশ বলেছে সারা দুনিয়ার সমস্ত পুরুষদের চেহারাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই তাহলে সমস্ত নারীকে পর্দামুক্ত অবস্থায় দেখতে চায় কে বুশ যারা ইসলামের কথা বলে ও নারীদেরকে মুক্ত করতে চায় এদের ইসলাম থেকে আমদানি করা বুসের কাছ থেকে আমদানি করা ইসলাম সেটা মুহাম্মদুর রসুল্লাহর ইসলাম নয় এ প্রসঙ্গে আমি দুটি কথা আপনাদের খেদমতে আরোজ করতে চাই সম্ভবত গত বছর আমি কথাটা বলেছি আপনাদের আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনেক মুসলমান পুরুষ পরিবেশগত কারণেই দাড়ি মুন্ডন করে এই সমস্ত দাড়ি মুন্ডনকারী পুরুষদেরকে আমি দাড়ির দুশ্মন বলি না আমি এদেরকে বলি নবীর শূন্যতে অবহেলাকারী আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না এমন স্কুলে লেখাপড়া করে এমন কলেজে লেখাপড়া করে এমন ভার্সিটিতে লেখাপড়া করে এমন অফিসে চাকরি করে এমন বাজারে ব্যবসা করে যেখানে সাধারণত কেউ দাঁড়িয়ে রাখে না তাদের দেখা দেখি সেও রাখেন এটা কি দাড়ির দুশ্মনির কারণে না পরিবেশগত কারণে এইভাবে পরিবেশগত কারণে যে সমস্ত মুসলমান পুরুষের মুখে দাঁড়িয়ে রাখে না এদেরকে আমি দাঁড়িয়ে দুশ্মন বলি না এদেরকে বলি নবীর শূন্যতে অবহেলাকারী আপনারা কি আমার সাথে একমত এরা দাড়ির দুশ্মন না নবীর শূন্যতে অবহেলাকারী যেদিন এদের অন্তরে নবীর শূন্যতের গুরুত্ব মূল্যায়িত হবে সেই দিন নিজের থেকেই এরা দাঁড়িয়ে রাখবে আমার বিশ্বাস কিন্তু যেই মুখ বক্তৃতা দিল সারা দুনিয়ার পুরুষদের চেহারাকে সে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চায় সেটি নবীর শূন্যতে রহলাকারী না দাড়ির দুশ্মন তাহলে দাড়ির দুশ্মনকে আর আমাদের দেশে আছে একদল বুসের দালাল তারা তারা যারা দাড়ি মুন্ডায় তারা নয় আমি আগে বলেছি যারা দারিমুন্ডা তারা নবীর সুন্নতে অবহেলাকারী তারা বুশের দালালও নয় দাড়ির দুশ্মনও নয় বুশ হল দাড়ির দুশ্মন আর যারা দাড়িওয়ালা টুহিওয়ালা দেখলে সন্ত্রাসী বলে এরা হল বুশের দালাল যারা দাড়িওয়ালা দেখলে বলে সন্ত্রাসী যারা টুপিওয়ালা দেখলে বলে সন্ত্রাসী এরা হল বুশের দালাল সুতরাং যে বুশ বক্তৃতা দিল যে আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই আমাদের দেশে যে সমস্ত নাম নামদারি মুসলমানেরা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে সন্ত্রাসী কয় এরা হল এক নম্বর ঘুষের দালাল আর আমাদের দেশের যে সমস্ত নামদারি মুসলমানেরা মুসলমানের জোরে জন্ম হয় নারীদেরকে বেপর্দা করার আন্দোলন চালায় তারাও বুসের দালাল এই সমস্ত বুসের দালাল নির্যাতন মার্কা নামদারি মুসলমানদের উদ্দেশ্যে বলতে চায় আল্লাহ তকরাবুল আলমিন তার পবিত্র কোরআনের সুরায় নূর এর একত্রিশ নম্বর আয়াতে বলেন হে মুসলমানের নারীরা তোমাদের শরীরের সৌন্দর্য পুরুষের সামনে প্রকাশ করবে না সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীকে বলতেছেন তাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না প্রকাশ করা নিষেধ এরপরে তারা বলে ফর্দা পালন করা যাবে না ফর্দা লঙ্ঘন করো এরা কোরআন মানল না কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল এরা যদি মুসলমান দাবি করে সত্যই মুসলমান না নবাব সিরাজুদ্দৌলার সেনাপতির মতো মুসলমান এরা নবাব সিরাজুদ্দৌলার সেনাপতি মির্জাফরের মতো মুসলমান এদের নামটা শুধু মুসলমানি আসলে এরা মুসলমানি বিধান বিশ্বাস করে না এরা আল্লাহর কালাম বিশ্বাস করে না এরা নবীর তরিকা বিশ্বাস করে না আমাকে আজকের বক্তব্যের আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে বেহায়ামির অশুভ পরিণাম আগে আমাদের বুঝতে হবে বেহায়ামি কাকে বলে বেহায়ামি হ্যাঁ, কাকে বলে এটা বোঝার পরে আমরা বুঝতে পারবো অশুভ পরিণামটা কি সেই বেহায়ামি হ্যাঁ, কাকে বলে এর পরিচয়ের জন্যই আমি আপনাদের সামনে সুরায় নূরের তিরিশ নম্বর আয়াত তিলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ বলেন হে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম ইমানদার পুরুষদেরকে আপনি বলে দিন চক্ষু যেন হেফাজত করে চক্ষু যেন সংরক্ষণ করে তাহলে তাদের লজ্জাস্থান সংরক্ষিত হবে প্রশ্ন জাগে চুকের সাথে লজ্জাস্থানের সম্পর্কটা কি প্রশ্নের জবাব বোঝার জন্য আগেই বলেছি রাসুলের হাদিসটা স্মরণ রাখতে হবে হাদিস শরীফে রাসুল বলেছেন জিনা কত প্রকার ছয় প্রকার প্রথম প্রকার জিনা স্মরণ রাখবেন সামনের কথাগুলি বুঝতে সহজ হবে যদি সত্যি আপনারা মোহাম্মদুর রসুল্লাহর উন্মত হয়ে থাকেন তাহলে মোহাম্মদুর রসুল্লাহর কথা বিশ্বাস হবে সত্যই যদি আপনারা আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে আল্লাহর কোরআনের কথা অবশ্যই বিশ্বাস হবে যদি কেউ মুনাফিক থাকে তাহলে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে আল্লাহর কোরআন সে বিশ্বাস করবে না নবীর তরিকা সে বিশ্বাস করবে না মুমিনে আর মুনাফিকে এই হল পার্থক্য মুনিমা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয় মুনাফিকও নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয় কাজে মুসলমান শব্দের মধ্যে মুমিন মুনাফিকের পার্থক্য নাই মুমিন মুনাফিকের পার্থক্য হল কোরআনের বিধান বিশ্বাস করে কিনা নবীর তরিকা বিশ্বাস করে কিনা এর মাধ্যমে মুমিনের আর মুনাফিকের পার্থক্য হয় যারা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয় আল্লাহর কোরআনের বিধান বিশ্বাস করে নবীর তরিকা বিশ্বাস করে এই সমস্ত মুসলমানেরা মুমিন আর যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয় আল্লাহর কোরআনের বিধান বিশ্বাস করে না নবীর তরিকা বিশ্বাস করে না মুসলমান হিসাবে পরিচয় দানকারী এই সমস্ত লোকেরা মুমিন না মুনাফেক এরা মুনাফেক আমাদের আলোচ্য বিষয়টা বোঝার জন্য মুমিন আর মুনাফিকের পার্থক্য ভালো রকম স্মরণ রাখতে হবে আমি মুসলমান বললেই মুমিন হয়ে যায় না কোরআনের বিধান বিশ্বাস করো কিনা বলো তুমি যে মুসলমান নবীর তরিকা বিশ্বাস করো কিনা বলো তুমি যে মুসলমান সুরায় নূরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পুরুষ অবাধে বেড়ানা নারী দেখবে না ভিন্ন নারীকে দেখবে না নম্বর আয়াতে আল্লাহ বলেন নারীরা ভিন্ন পুরুষকে দেখবে না নিষেধ নারীদের জন্য ভিন্ন পুরুষ দেখা নিষেধ পুরুষের জন্য ভিন্ন নারী দেখা নিষেধ বলুন আপনারা কোন সুরার কত কোন কোন নম্বর আয়াতে বলেছেন সুরেন্দ্রের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতে বলেছেন এখন যদি কেউ নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয় আর বলে পুরুষরা নারীদেরকে দেখতে হবে নারীরা পুরুষদেরকে দেখতে হবে নারীরা পর্দা ধারণ করতে পারবে না তাহলে এই সমস্ত লোকেরা মুমিন না মুনাফে কিভাবে বুঝলেন মুনাফে কোরআনের বিধান বিশ্বাস করে না কোরআনের বিধান বিশ্বাস না করলে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিলেই মুমিন হইয়া যায় না মুনাফিক হয় মুনাফিক হয় যারা কোরআনের বিধান বিশ্বাস করে না নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয় এরা মুমিন নয় এরা মুনাফিক যে সমস্ত মানুষ নিজের নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয় কোরআনের বিধান বিশ্বাস করে নবীর তরিকা বিশ্বাস করে শুধু তারা মাত্র মমিন হয় তাই দেখুন আল্লাহ কোরআনের আয়তে কি বলেন কুল্লিল মুসলিম ইনা বলেন কুল্লিল মুসলিম ইনা বলেছেন হে রসুল করিম সাল্লাহ ইসলাম ইমানদার পুরুষদেরকে বলে দিন মুমিন পুরুষদেরকে বলে দিন এরা যেন চক্ষু সংরক্ষণ করে রাখে তবেই তাদের লজ্জাস্থান সংরক্ষিত থাকবে একত্রিশ নম্বর আয়াতে বলেন হে রসুল করিম সাল্লাহ ইসলাম ইমানদার নারীদেরকে বলুন তারা যেন চক্ষু হেফাজত করে রাখে তবেই তাদের সতীত্ব হেফাজতে থাকবে তাদের লজ্জাস্থান হেফাজতে থাকবে কাজে কাজেই চক্ষু হেফাজত করলে যে আল্লাহ বলছেন পুরুষেরও লজ্জাস্থান হেফাজতে থাকবে চক্ষু হেফাজত করলে নারীদেরও লজ্জাস্থান হেফাজতে থাকবে প্রশ্ন জাগে চুকের সাথে লজ্জাস্থানের সম্পর্ক নাকি এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমি বলেছি আগেই রসুলের হাদিসটা স্মরণ রাখতে হবে যে হাদিসে রসুল বলেছেন জিনা কত প্রকার এলুমেলু নয় জিনা ছয় প্রকার এলুমেলু নয় সিরিয়াল বাই সিরিয়াল এক নম্বর জিনা আল্লাহ রসুল বলেন চুটের জিনা দুই নম্বর হল মুখের জিনা তিন নম্বর হল কানের জিনা চার নম্বর হাতের জিনা পাঁচ নম্বর পায়ের জিনা ছয় নম্বর লজ্জাস্থানের জিনা বলুন ছয় প্রকার জিনা এলোমেলভাবে না ক্রমানুসারে ছয় প্রকারের জিনা এলোমেলোভাবে নয় ক্রমানুসারে এক নম্বর হল চুকের জিনা ছয় নম্বর হল লজ্জাস্থানের জিনা আল্লাহ বলেন চুকের জিনা বন্ধ করো লজ্জাস্থানের জিনা বন্ধ হবে চুকের জিনার সাথে লজ্জাস্থানের জিনার সম্পর্কটা কি এটা আগে বুঝে নিতে হবে আর যেহেতু আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা চুকের জিনাকে জিনাই মনে করে না মুখের জিনাকে জিনাই মনে করে না হাতের জিনাকে জিনাই মনে করে না পায়ের জিনাকে জিনাই মনে করে না এ কারণে জিনা কত প্রকার বুঝার আগে আমাদের বুঝে নিতে হবে জিনা কাকে বলে আগে কি বুঝে নিতে হবে জিনা কাকে বলে বিবাহ ছাড়া কোন নারী পুরুষে যৌবনের আনন্দ করার নাম জিনা বিবাহ ছাড়া কোন নারী পুরুষে যৌবনের আনন্দ করার নাম দেখে দেখে আনন্দ হয় না যুবক পুরুষ যুবতী নারীকে দেখলে আনন্দ লাগে না এটা কিসের জীবন যুবক পুরুষ যুবতী নারীর লগে গল্প গুজব করলে আনন্দ হয় না কিসের জীবন যুবক পুরুষ যুবতী নারীর গল্প গুজব শুনলে আনন্দ হয় না কিসের দিলা যুবক পুরুষ যুবতী নারীকে তাস করলে শুনলে আনন্দ হয় কিনা কিসের দিনা যুবক পুরুষ যুবতী নারীকে নিয়ে সমাধান করলে আনন্দ হয় কিনা কিসের দিনা যুবক পুরুষ যুবতী নারীর সাথে সন্দেহে লিপ্ত হইলে আনন্দ হয় কিনা কিসের জিনা লজ্জাস্থানের জিনা তাহলে জিনা কাকে বলে বিবাহ ছাড়া নারী পুরুষে আনন্দ করার নাম বিবাহ ছাড়া নারী পুরুষে আনন্দ করার নাম জিনা চোখের দ্বারা দেখলে যদি আনন্দ হয় এটা চোখের দিনা গল্প করলে যদি আনন্দ হয় এটা মুখের দিনা গল্প শুনলে যদি আনন্দ হয় এটা কানের দিনা জেলার গাড়ি সাড়ে করতে পেয়ে চুপ থেকে সমাপ্ত হয় কোথায় গিয়ে লজ্জার পানি কাজেই আল্লাহ তব্বুল আলমিন সুরায় নূরের তিরিশ নম্বর আয়াতে বলেন যে চক্ষু জিনার গাড়ি ছাড়ে এখান থেকেই তোমরা সারতে দিও না জিনার গাড়ি বন্ধ করো লজ্জাস্থান পর্যন্ত জিনার গাড়িতে উঠতে পারবে না কথাটা সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি চট্টগ্রাম শহর থেকে একটা রেলগাড়ি ছাড়ে সিলেট পর্যন্ত যায় থেকে ছাড়ে চট্টগ্রাম থেকে ছাড়ে এই পর্যন্ত গিয়ে তার যাত্রা শেষ হয় সিলেট পর্যন্ত গিয়ে যাত্রা শেষ হয় বলুন এই গাড়িটা যদি চট্টগ্রাম থেকে সারতে দেওয়া না হয় সিলেট পর্যন্ত পড়তে পারবে ঠিক তেমনি ভাবে আল্লাহ বলতেছেন বিমার গাড়ি سارے کتے سارے چپل کے دیوار گاری سارے مرد ہوئی کام ہوئی پا ہوئی لوگ دستم پا ہوئی لوگ دستم سب دن کے دیا چار رائے تاجر میں بولیں پوری نہ یا بجن ہوئی نہ بچوار ہند ورخ کروں پوری نہ ہند ہے رسول کا ভালো তাহলে যে সমাজে চুটের দিনা চুটের দিনার বাজার খোলা সেই সমাজের লজ্জাস্থানের দিনা হবেই হবে যে সমাজে চুটের দিনার বাজার খোলা সেই সমাজে লজ্জাস্থানের দিনা হবেই হবে যে সমাজে ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে দেখার সুযোগ নাই যে সমাজে ভিন্ন নারী ভিন্ন পুরুষ দেখার সুযোগ নাই পারে কিনা আল্লাহর কসম না হতে পারে না এজন্য আল্লাহকে ফেকরুল আমি সুরায় নূরের তিরিশ নম্বর আয়াতে বলেন হে রাসুল করিম সাল্লাহ মুসলমান ইমানদার পুরুষকে বলে দিন চক্ষু সংযত রাখে লজ্জাস্থান সংযত থাকবে চুপের জিনা বন্ধ করো লজ্জাস্থানের জিনা অটোমেটিকলি বন্ধ হয়ে লজ্জাস্থানের গুণা বন্ধ হবে না এবার আমরা বোঝার চেষ্টা করি চুকের জিনা বন্ধ হবে বেপর্দা চালচলনের দ্বারা না পর্দা পালনের দ্বারা চুকের জিনা বন্ধ হবে বেপর্দা চালচলনের দ্বারা না পর্দা পালনের দ্বারা পর্দা পালনের দ্বারা সুতরাং পর্দা বিরোধী যারা যাতে আমাদের আপনাদের মাগুলের সাথে সুখের দ্বারা জিনা করতে চায় যারা সর্দাবিন্দু তারা পথে পথে মানুষের মা বোনের সাথে চুকের দ্বারা বিনা করতে চায় যারা সর্দাবিন্দু তারা